บุ๊กทูเก้าสิบสามตีรานอบบุยอนุประโยคใช้เชื่อม subordinate clause จดีกีนา subordinate clause จดีกีนา ฉันไม่ทราบว่าเขารักฉันหรือไม่ আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা ฉันไม่ทราบว่าเขาจะกลับมาหรือไม่ আমি জানি না সে ফিরে আসবে কিনা আমি জানি না সে ফিরে আসবে কিনা ฉันไม่ทราบว่าเขาจะโทรมาหรือไม่ আমি জানি না সে আমাকে ফোন করবে কিনা আমি জানি না সে আমাকে ফোন করবে কিনা เขาอาจจะไม่รักฉันก็ได้ সে আর আমাকে ভালোবাসে কিনা সে আর আমাকে ভালোবাসে কিনা เขาอาจจะไม่กลับมาก็ได้เชียร์ฟิเรียชเปกินาเชียร์ฟิเรียชเขาอาจจะไม่โทรมาหาดิฉันก็ได้เกฟอน ম াร์เোกินาเชียร์อามาเกฟอนো ন ร์เেกินาดิฉันสงสัยว่าเขาจะคิดถึงดิฉันไหม

আমি জানি না যে সে মিথ্যে কথা বলছে কিনা আমি জানি না যে সে মিথ্যে কথা বলছে কিনা เขาอาจจะคิดถึงฉันหรือเปล่า আচ্ছা, হয়তো সে আমার কথা ভাবে হয়তো সে আমার কথা ভাবে เขาอาจจะมีคนอื่นหรือเปล่า আচ্ছা, হয়তো তার অন্য আর কেউ আছে হয়তো তার অন্য আর কেউ আছে เขาอาจจะพูดความจริงก็ได้ হয়তো সে সত্যি কথা বলছে হয়তো সে সত্যি কথা বলছে আমার সন্দেহ হচ্ছে যে সে সত্যি আমাকে পছন্দ করে কিনা আমার সন্দেহ হচ্ছে যে সে সত্যিই আমাকে পছন্দ করে কিনা কিনাฉันสงสัยว่าเขาจะเขียนถึงฉันหรือไม่ আমার সন্দেহ হচ্ছে যে সে আমাকে চিঠি লিখবে কিনা আমার সন্দেহ হচ্ছে যে সে আমাকে চিঠি লিখবে কিনা ฉันสงสัยว่าเขาจะแต่งงานกับฉันหรือไม่ আমার সন্দেহ হচ্ছে যে সে আমাকে বিয়ে করবে কিনা আমার সন্দেহ হচ্ছে যে সে আমাকে বিয়ে করবে কিনা เขาจะชอบฉันจริงจังไหม সে কি সত্যি আমাকে ভালোবাসে সে কি সত্যি আমাকে ভালোবাসে সে কি আমাকে চিঠি লিখবে সে কি আমাকে চিঠি লিখবে เขาจะแต่งงานกับฉันไหม সে কি আমাকে বিয়ে করবে সে কি আমাকে বিয়ে করবে